তালা মসজিদের পরিবেশে কিছুটা সময় দিনই তালিম চর্চার দিন চর্চার এক মসজিষে আমাদেরকে একত্রিত হয়ে বসার তৌফিক দান করছেন দিল খুলে সকলেই আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মাধ্যমে মহান রব্বুল আলমিন আমাদেরকে যে জীবন ব্যবস্থা তিনি দান করেছেন আমাদের উপর জিম্মাদারি সবচেয়ে বড় দায়িত্ব হল এই দিনের হেফাজত করা নিজ দিনের হেফাজতটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সবচেয়ে বড় জিম্মাদারি দিনের হেফাজত করা নিজের ইমানের হেফাজত করা নিজের আমলের হেফাজত করা এটা সবচেয়ে বড় জিম্মাদারি সবচেয়ে বড় কর্তব্য আল্লাহর বিধানে সবচেয়ে বড় অপরাধ হল এই দিন থেকে ফিরে আসা এই দিনের সুরক্ষা না করা সবচেয়ে বড় অপরাধ সবচেয়ে বড় অপরাধ হল কুপুরি করা কুপুরি মানে আল্লাহর হুকুমকে অস্বীকার করা সবচেয়ে বড় অপরাধ হল শিরিক করা আল্লাহ তালার সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করা এই আল্লাহর বিধানে কুকুর আর চিরিকটা সবচেয়ে বড় অপরাধ নিজ দিনকে নষ্ট করা সবচেয়ে বড় অপরাধ দিনের হেফাজতের পর দ্বিতীয় যে জিম্মাদারি দ্বিতীয় যে দায়িত্ব এটা হলো জানের হেফাজত করা দিনের হেফাজত এটা সবচেয়ে বড় জিম্মাদারি দ্বিতীয় জিম্মাদারি জানের হেফাজত নিজ দিনকে নষ্ট করা সবচেয়ে বড় অপরাধ কোন জানকে নষ্ট করা এটা তারপরে সবচেয়ে বড় অপরাধ সেই আল্লাহর বিধানে কুফুর এবং সিরিকির পর মানুষের সবচেয়ে বড় অপরাধ হল কোন মানুষকে অন্যায়ভাবে খুন করা খুন করাটা মারাত্মক পর্যায়ের অন্যায় এবং আল্লাহর হুকুমের লঙ্ঘন মানুষের জীবন মানুষের রক্ত এটাকে মহান রব্বুল আলমিন পবিত্র এবং সম্মানজনক বিষয় ঘোষণা করত সেই প্রত্যেকটা মানুষের কর্তব্য অপর মানুষের জানকে অপর মানুষের রক্তকে সম্মান করা এই পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় অধিকার এটা হলো বেঁচে থাকার অধিকার এবং সবচেয়ে বড় কর্তব্য সবচেয়ে বড় জিম্মাদারি হল অপরকে বাঁচতে দেয়া মানুষে মানুষে পরস্পর যে সমস্ত দায়িত্ব এবং অধিকারগুলো আছে এর মধ্যে এইটা একটা গুরুত্বপূর্ণ অধিকার এবং প্রধান অধিকার যে আমার বেঁচে থাকার একটা অধিকার আছে আর অপরের দায়িত্ব আমাকে বাঁচতে দেয়া আমাদের আজকের আলোচনা যে কোরআন এবং হাদিসের দৃষ্টিতে এই যে খুনি হত্যাকারী যারা মানুষকে হত্যা করে যারা মানুষকে খুন করে যে কোরআন এবং হাদিস এই খুনিদের ব্যাপারে কি দৃষ্টিভঙ্গি পোষণ করে দেখেন কোরআন এবং হাদিসে মানুষ খুন এটাকে মারাত্মক ধরনের একটা অপরাধ হিসেবে সাব্যস্ত করা হয়েছে এবং খুনি ব্যক্তি কঠিন দণ্ডের বিধান রাখা হয়েছে দুনিয়া এবং আখেরাতে তার কঠিন শাস্তির আলোচনা কোরআনে করিমের মাঝে করা হয়েছে একজন খুনি ব্যক্তি একজন হত্যাকারী ব্যক্তি সে কোনো সাধারণ লোক হোক অথবা সে ক্ষমাসীন হোক ক্ষমতাসীন হোক খুনি তার পরিচয় সে খুনি একজন খুনি ব্যক্তি সমাজের মাঝে সে উচ্চ জাতের হোক আর নিম্ন জাতের হোক আল্লাহর দৃষ্টিতে কোরআনের দৃষ্টিতে খুনির পরিচয় খুনি একজন খুনি ব্যক্তি সে যদি রাষ্ট্রের নিম্ন জাতের কোনো প্রজা হয় খুন করাটা এই ব্যক্তির জন্য ঠিক যেমন অপরাধ রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্বে থেকে কেউ যদি খুন করে খুনটা তার জন্য সমান অপরাধ আল্লাহ তালার দৃষ্টিতে খুনি তার পরিচয় হল সে খুনি একজন পুরুষ একজন নারীকে খুন করা যেমন অপরাধ একজন নারী যদি একজন পুরুষকে খুন করে সমান অপরাধ একজন মনিপ যদি তার গোলামকে খুন করে খুনটা যেমন অপরাধ একজন গোলাম যদি তার মনিপকে খুন করে সমান অপরাধ এবং খুনির এক শাস্তি এমন না যে উচ্চ জাতের সম্মানী ব্যক্তি যদি খুন করে ক্ষমতার অধিকারী ব্যক্তি যদি খুন করে তার এক ধরনের দণ্ড হবে আর নিম্ন জাতের দুর্বল শ্রেণীর লোক যদি খুন করে নিম্ন জাতের লোক যদি খুন করে তার জন্য ভিন্ন শাস্তির বিধান হবে এমন কারো জন্য ভিন্ন কোনো শাস্তির বিধান নেই বরং খুনি তার পরিচয় হলো সে খুনি যে ব্যক্তি খুন করল খুনি হিসেবে তার বিচার হবে তার অন্য সমস্ত পরিচয় এই জায়গায় তার অন্য কোনো পরিচয়কেই বিবেচনা করা হবে তো কোরআন এবং হাদিসে আল্লাহর বিধানে একজন খুনি ব্যক্তির কি শাস্তি আজকের আলোচনাটা বিশেষভাবে একটু মনোযোগ সহকারে আমাদের শোনা দরকার এজন্য যে সচরাচর এ সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের মাঝে আলোচনা হয় না আমরা এ সমস্ত বিষয়গুলোর আলোচনা শুনি না অথচ কোরআনে করিমে হাদিসে রসুলে এই সমস্ত বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্বের সাথে আলোচনা করা হয় এবং মানব সমাজে একটা সুন্দর আদর্শ মানব সমাজ তৈরির ক্ষেত্রে এই সমস্ত বিধানগুলোর এই সমস্ত বিষয়গুলোর আলোচনা বারবার প্রয়োজন এই বিষয়গুলোর চর্চা আমাদের মসজিদগুলোতে ঠিক যেমন প্রয়োজন আমাদের শিক্ষাঙ্গনগুলোতেও কোরআনে করিমের এই বিধানগুলোর আলোচনা অত্যন্ত ব্যাপক ভিত্তিক ভাবে হওয়া প্রয়োজন এই আলোচনাগুলো পর্যালোচনাগুলো আমাদের মাঝে যত বেশি হবে এই আলোচনার দ্বারা আমাদের সমাজের মাঝে অপরাধ প্রবণতা কমবে আমাদের সমাজটা একটা সুন্দর একটা সহমর্মিতার এবং ভালোবাসার এবং পরস্পরের পরস্পরের প্রতি দায়িত্ব বুধের একটা সমাজ আমরা তৈরি করতে পারব দেখেন কোরআন এবং হাদিসে খুন করাটা হত্যা করাটা এটাকে জঘন্যতর এবং ভয়াবহ রকম একটা অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে কোরআন এবং হাদিসের পরিষ্কার ঘোষণা এর মাঝে কোনো অস্পষ্টতা নেই যে মানব সমাজে যে ব্যক্তি খুনি যার ব্যাপারে এই অপরাধটা প্রমাণিত হবে সে খুনের অভিযোগে অভিযুক্ত তো এই অভিযোগটা প্রমাণিত হওয়ার পর মানব সমাজে এ খুনির বেঁচে থাকার কোনো অধিকার নেই এটা কোরআন এবং হাদিসের পরিষ্কার ঘোষণা এটা আল্লাহর বিধান যে যখন কোনো ব্যক্তির খুন প্রমাণিত হবে সে খুনি সাব্যস্ত হবে তো এই খুনি সাব্যস্ত খুনি ব্যক্তির মানব সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই এই ব্যাপারে বিস্তারিত আলোচনা আমরা আগামী সপ্তাহে করব আজকে আমরা আলোচনা করব যে এই খুনি ব্যক্তির জন্য মহান রব্বুল আলমিন তার পরকালীন জীবনে আখেরাতে কি শাস্তি রেখেছেন এবং কি শাস্তির আলোচনা আল্লাহ তালা খুনি ব্যক্তির ব্যাপারে করেছেন কারণ আমার আপনার আমাদের এই পৃথিবীতে আমরা যারা বেঁচে আছি আমাদের সমস্ত মানুষের মূল জীবন চিরস্থায়ী জীবনটা হলো আখেরাতের জীবন দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী দুনিয়ার শাস্তিটা ক্ষণস্থায়ী দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী দুনিয়ার বেঁচে থাকাটাও ক্ষণস্থায়ী দুনিয়ার সুযোগ সুবিধা ক্ষণস্থায়ী দুনিয়ার সবকিছু ক্ষণস্থায়ী কিন্তু আখেরাতের জীবন এটা ক্ষণস্থায়ী জীবন না আখেরাতের জীবনটা চিরস্থায়ী জীবন সেই মুমিন ব্যক্তি যে আখেরাতকে বিশ্বাস করে সে তার প্রত্যেকটা কাজের আখেরাতের ফলাফল নিয়ে বেশি ভাবে কারণ দুনিয়ার ফলাফল ক্ষণস্থায়ী ফলাফল আর আখেরাতের ফলাফল চিরস্থায়ী ফলাফল দুনিয়ার ভোগ ক্ষণস্থায়ী ভোগ আখেরাতের ভোগ চিরস্থায়ী ভোগ দুনিয়ার শাস্তি ক্ষণস্থায়ী শাস্তি আর আখেরাতের শাস্তি চিরস্থায়ী শাস্তি দেখেন খুনি ব্যক্তি হত্যাকারী ব্যক্তির ব্যাপারে মহান রব্বুল আলমিন তার কুরআনে করিমের মাঝে পরকালীন জীবনে পাঁচ ধরনের শাস্তির ঘোষণা দিতেন একটা শাস্তি না শাস্তি কয়টা পাঁচটা শাস্তির ঘোষণা দিতেন আমাদের বুঝার ব্যাপার যে এই খুনের মতো জঘন্যতর অপরাধ আজকে মুসলিম সমাজে মুসলমানের দাবিদার মুসলমান পরিচয়ধারী ব্যক্তিরা সহজ মনে করতে কেউ খুন করছে কেউ খুনিকে সহযোগিতা করছে কেউ খুনিকে সমর্থন দিচ্ছে নানাভাবে খুনটা এ সমাজের সহজ একটা বিষয়ে পরিণত হয়েছে খুনি এই অপরাধী ব্যক্তি সমাজের এই মারাত্মক জঘন্যতর নিকৃষ্ট ব্যক্তি আল্লাহর ফয়সালা অনুযায়ী মানব সমাজে যার বেঁচে থাকার অধিকার নাই আজকে মানব সমাজে সে সম্মান এবং নেতৃত্বের মর্যাদায় অধিষ্ঠিত একটা মানব সমাজের এর চাইতে বড় অধপতন আর কি হতে পারে সামান্য ব্যক্তি স্বার্থে আজকে মানুষ মানুষকে খুন করছে জমি জমা সংক্রান্ত সামান্য বিবাদে আজকে প্রতিবেশী প্রতিবেশীকে খুন করছে পারিবারিক কলহে আজকে আপনজন আপনজনকে ভাই ভাইকে স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে সন্তান বাবাকে আজকে এই ধরনের খুনাখুনির ঘটনা আমাদের সমাজের মাঝে ঘটছে সামান্য রাজনৈতিক স্বার্থে আজকে প্রতিপক্ষ প্রতিপক্ষকে খুন করছে আর এই খুনটা এত সহজ হয়ে গেছে যে অনেকে চাকরির পবিত্র দায়িত্ব পালনে বুক ফুলিয়ে এ খুনের অপরাধ করছে যেটা আমার চাকরির পবিত্র দায়িত্ব খুন করা সে ভাবছে না যে এই খুনটা আল্লাহর বিধানে কি এ খুন দ্বারা আল্লাহ তালার দরবারে আল্লাহর আইনে আমি কি ধরনের জঘন্যতর অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছি এটা সে ভাবছে না সে বুক ফুলিয়ে সে নিজের অবস্থানকে পরিষ্কার করছে এটা আমার চাকরি আমাদের ভাবা দরকার যে আমাদের এই সমস্ত কিছুর কিন্তু একটা বিচার আছে একটা হিসাব আছে যে হিসাবের সম্মুখীন আমাকে আপনাকে আমাদের সকলকে হতে হবে আজকের পরিবারগুলোতে আজকের সমাজে আজকের রাষ্ট্রে আজকের প্রতিষ্ঠানে এর চর্চা হওয়া প্রয়োজন যে এই অপরাধগুলো এবং এই অপরাধগুলোর ব্যাপারে মৌনতা আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে আর আমরা কোথায় যাচ্ছি সুরায় তিরানব্বইতম আয়াত মহান রব্বুল আলমিন খুনি ব্যক্তির শাস্তি বর্ণনা করতেছেন সুরানিসার কত নম্বর আয়াত তিরানব্বই সুরায় নিসার কত নম্বর আয়াত তিরানব্বই নম্বর আয়াত আল্লাহ তালা খুনি ব্যক্তির শাস্তি আলোচনা করতেছেন আল্লাহ তালা বলতেছেন ওয়ামাইয়াকুল যে ব্যক্তি খুন করবে হত্যা করবে মিনান কোন মুমিন ব্যক্তিকে যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে এমন কোন ব্যক্তিকে যে ব্যক্তি খুন করবে মোতামিদান ইচ্ছাকৃত ভাবে জেনে বুঝে ঘর থেকে ধরে নিয়ে অথবা ঘরে এসে ইচ্ছাকৃত ভাবে কোনো ব্যক্তি যখন কোনো মৌমিন ব্যক্তিকে খুন করবে কোন মৌমিন ব্যক্তিকে অপর কোন মৌমিন ব্যক্তি যখন ইচ্ছাকৃত ভাবে খুন করবে খুনটা কি ইচ্ছা কইরা ভুল করে না গাড়ি চালাইছি পড়ে গেছে খুন হয়ে গেছে অ্যাক্সিডেন্ট করে করে ফেলছে সেই বিধান আলোচনা করা হচ্ছে না আলোচনা করা হচ্ছে যখন ইচ্ছাকৃত ভাবে জেনে বুঝে খুনের উদ্দেশ্যে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে খুন করবে তার শাস্তি কি আল্লাহ তালা তার শাস্তির আলোচনা করতেছেন আল্লাহ বলতেছেন তার বদলা হলো জাহান্নাম তার বিনিময় হলো জাহান্নাম তার শাস্তি হলো জাহান্নাম দেখেন কোরআনে করিমের মাঝে অন্য কোন অপরাধে এমন কঠিন ভাবে বদলা ঘোষণা করার দৃষ্টান্ত নাই যখন ইচ্ছাকৃত ভাবে কোন ব্যক্তি কোন মমিন ব্যক্তিকে খুন করবে আল্লাহ ঘোষণা দিতেছেন এই শুনে রাখো জাহান্নাম তার ঠিকানা তার ঠিকানা কোথায় জাহান তার বদলা জাহান্নাম সমাজের পরের লক্ষণ করুক এটা যদি ক্ষমতার মসনদে বেশি কেউ খুন করে শাস্তি কি জাহান্নাম কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে খুন করে তার শাস্তি জাহান্নাম কোন প্রতিবেশী যদি কোনো প্রতিবেশীকে খুন করে শাস্তি জাহান্নাম কোন প্রজা যদি তার রাজাকে খুন করে তার শাস্তি কি জাহান হত্যা এটা মুসলিম সমাজে সমর্থনযোগ্য কোন বিষয় না বরং হত্যাটা মুসলিম সমাজে মানব সমাজে জঘন্যতর অপরাধ আল্লাহ সেই জঘন্য অপরাধের শাস্তি বর্ণনা করতেছেন যে এই অপরাধের প্রথম শাস্তি হল জাহান্ন জাহান্ন যাকে খুন করা আল্লাহ তালা হারাম করে দিয়েছেন যার রক্ত যার জীবনকে আল্লাহ তালা সম্মান দিয়েছেন তাকে হত্যা করা যাবে না তাকে হত্যা করা যাবে তবে যদি কাউকে আল্লাহর বিধানে হত্যা করা হালাল হয় আল্লাহর বিধানে যদি কাউকে হত্যা করা হালাল হয় যেমন আল্লাহর বিধানে হত্যা করা হালাল কাদেরকে হাদিসের মধ্যে নবী করিম সাল আলহি আসাল্লাম সাথ করেন লা ইয়াহিল্লু দমু ইমরি ইম মুসলিমিন কোন মুসলমানের রক্ত প্রবাহিত করা হালাল না তবে তিনটা কারণে হালাল অর্থাৎ তিনটা কারণে অপর মুসলমানকে হত্যা করা কোন কি কি করা যায় হত্যা করার বিধান আল্লাহর আইনে আছে আর এই তিনটা কারণ ছাড়া আর এমন কোন কারণ নাই যে কারণে একজন ব্যক্তিকে একজন মুসলিমকে হত্যা করা যায় একজন ব্যক্তিকে হত্যা করা যায় আল্লাহর বিধানে এমন কারণ কয়টা তিনটা এই তিনটা কারণেই শুধুমাত্র হত্যা করা যাবে অন্য কোনো কারণে হত্যা করা যাবে না আর এই তিন কারণ ছাড়া চতুর্থ কোনো কারণ তৈরিও করা যাবে না কেউ যদি এই তিনটা কারণের বাইরে চতুর্থ কোনো কারণ তৈরি করে যে এই জন্য হত্যা করা যাবে সে আল্লাহর আইনকে পরিবর্তন করবে আর আল্লাহর আইনকে কোনো মানুষের পরিবর্তন করার ক্ষমতা আছে বলেন আছে তিনটা কারণ আর এই তিনটা কারণে যে হত্যা করা যায় এই হত্যাও যে কেউ করতে পারবে না কোনো মুক্তি করতে পারবে না কোনো ইমাম করতে পারবে না কোনো মুসলমান করতে পারবে না এই তিনটা কারণে হত্যা করা এটা শুধুমাত্র সরকার করতে পারে যে তিনটা কারণে তিনটা অপরাধে যদি কোনো মুসলিম জড়িত হয় তাহলে তাকে হত্যা করা যাবে কার আইন আল্লাহর আইন কিন্তু এই হত্যাটা যে কেউ করতে পারবে না এই হত্যা করার দায়িত্ব তাকে শাস্তি দেওয়ার দায়িত্ব কার সরকারের সরকার যদি তাকে এই শাস্তি না দেয় অন্য কেউ এই শাস্তি দেওয়ার ক্ষমতা রাখে না অন্য কেউ এই শাস্তি দেওয়ার ক্ষমতা রাখে না কারণ এই হত্যা করার বিধানটা এটা আল্লাহ তালা সরকারকে দিচ্ছেন এই জিম্মাদারি কাকে দিচ্ছেন সরকারকে দিচ্ছেন এই জিম্মাদারি কোনো মুসলমানকে কোনো মুক্তিকে দেন নাই এই জিম্মাদারি শুধুই আল্লাহ তালা সরকারকে দিচ্ছেন সুতরাং অন্য কেউ যদি সরকারকে পাশ কাটিয়ে এই জিম্মাদারি পালন করে সে গুণাহার হবে সেও হত্যাকারী হিসেবে সাব্যস্ত হবে তারও বিচার হবে এখন সরকার যদি আল্লাহর এই বিধানকে বাস্তবায়ন না করে তাহলে এর জন্য আল্লাহর কাছে সরকার অপরাধী হবে বিমা আনজাল আল্লাহ কেউ যদি সরকার পরিচালনা করে আর আল্লাহর বিধানকে বাস্তবায়ন না করে আল্লাহ তাদের ব্যাপারে বলছেন ফাউলাই কাহমুল জালিমুন এরা জালেম সরকার ফাউলাই কাহমুল ফাসিকুন এরা ফাসেক সরকার কোন ক্ষেত্রে আল্লাহ বলছেন পাউলাই কাহমুল কাফির এই সরকার কাফের হয়ে গেছে এটা অবস্থার পরিপ্রেক্ষিতে হুকুম আসবে যে আল্লাহর বিধানকে বাস্তবায়ন না করার কারণে এই সরকারের হুকুম কিন্তু তিনটা কারণে মুসলমানের রক্ত যদিও হালাল হয় কিন্তু এ মুসলমানের রক্ত প্রবাহিত করার তাকে শাস্তি প্রদান করার জিম্মাদারকে সরকার আর এই তিনটা কারণের একটা কারণ যে কারো ব্যাপারে যদি এই অপরাধ প্রমাণিত হয় সে অপর কোন পবিত্র ব্যক্তিকে নিরপরাধ ব্যক্তিকে হত্যা করেছে তাহলে সরকার তাকে কি করবে তাকে দণ্ড দিবে তাকে শাস্তি প্রদান করবে দ্বিতীয় হল জানি কোন বিবাহিত পুরুষ বা নারী যদি জিনা করে এবং তার ব্যাপারে যদি জিনার অপরাধ এটা চারজন সাক্ষীর সাক্ষ্য দ্বারা প্রমাণিত হয় তখন মুসলিম সরকারের দায়িত্ব তাকে শাস্তি প্রদান করা কোন মুসলমান যদি মোরতাদ হয়ে যায় প্রকাশ্য সে মোরতাদ হওয়ার ঘোষণা প্রদান করে সেক্ষেত্রে সরকারের দায়িত্ব তাকে শাস্তি প্রদান করা এই তিনটা অপরাধ এমন অপরাধ এই তিনটা অপরাধে একজন ব্যক্তি সে হত্যাযোগ্য হয় আর তাকে শাস্তি প্রদান করার জিম্মাদার হল সরকার সরকার যদি শাস্তি প্রদান না করে মুসলিম সমাজের অন্য কেউ তাকে এই শাস্তি প্রদান করার ক্ষমতা রাখে না এই মুসলিম সমাজে কোন মৌমিন ব্যক্তি যদি অপর কোন মৌমিন ব্যক্তিকে হত্যা করে তার শাস্তি আল্লাহ তালা আলোচনা করতেছেন এটা জঘন্যতম অপরাধ এর শাস্তি হল উহু জাহান্নাম তার শাস্তি হল জাহান্নাম তার শাস্তি কি জাহান্নাম বুঝতে হবে কি আল্লাহ পরিষ্কার বলে দিচ্ছেন তার শাস্তি জাহান নাম তারপর দ্বিতীয় কথা শুনেন খালিদান ফিহা শুধু জাহান নামই তার শাস্তি হবে না বরং জাহান নামের মাঝে তার শাস্তি হল চিরকাল থাকা খালিদান ফিহা সেই জাহান নামের মাঝে তার ঠিকানা তার শাস্তি হবে সেই জাহান নামে তাকে চিরকাল থাকতে হবে খালিদান সুরায় নিসার তিরানব্বই নম্বর আয়াত খুলে দেখেন যে হত্যাটা কি পরিমাণ জঘন্যতর অপরাধ সুতরাং সামান্য পারিবারিক কলহ আর রাজনৈতিক স্বার্থ আর ব্যবসায়িক স্বার্থ এই সামান্য স্বার্থকে কেন্দ্র করে আমি আপনি আর আমাদের এ সমাজ আমরা কোথায় যাচ্ছি এই হত্যার অপরাধ চিরকালের জন্য জাহান নামে যাওয়ার অপরাধ নাম খালিদান ফিহা চিরকাল তার ঠিকানা হবে জাহান নাম চিরকাল জাহান নামে থাকবে কারা মমিন কি চিরকাল জাহান নামে থাকবে চিরকাল জাহান নাম ঠিকানা হবে কাফেরদের চিরকাল জাহান নাম ঠিকানা হবে মুশরেকদের চিরকাল জাহান নাম ঠিকানা হবে মুনাফেকদের চিরকাল জাহান নাম ঠিকানা হবে শয়তানের শয়তানের দূষরদের আল্লাহ তালা ঠিক সেই একই ভাষায় খুনের কথাও আল্লাহ তাআলা আনে কারিমে পরিষ্কার ভাবে বলতেছেন খুনি সেও চিরকাল জাহান নামে থাকবে খুনিও চিরকাল জাহান নামে থাকবে এই আয়াতের ব্যাখ্যায় আহলে সুন্নতল আজ তারা এই মতামত পেশ করে যে কোনো খুনি সে যদি নামাজিও হয় কোন খুনি সে যদি নামাজিও হয় সে যদি ইমানদার হয় আল্লাহর কাছে তার শাস্তি হলো তার চিরকাল জাহান নামে থাকতে হবে খুনি তবে সে যেহেতু তৌহিদে বিশ্বাস সে যেহেতু আল্লাহ বিশ্বাস সেই তার এই ইমানের ফলে আল্লাহ তাকে চিরকাল হয়তো জাহান নামে রাখবেন না যেমন অনেক আসামি তার ব্যাপারে দণ্ড দেওয়া হয় যে চিরকাল একদম জীবন যতদিন জীবন আছে তাকে জেলখানায় থাকতে হবে এই ধরনের সাজা হয় না এই ধরনের সাজা হয় তারপর বিভিন্ন বিশেষ কারণে তার সাজাকে মৌকুফ করে পাঁচ বছর সাত বছর দশ বছর সাজা মৌকুফ করে এই যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি সে বিশ বছর পঁচিশ বছর পনেরো বছর আঠারো বছর পরে সে অনেক সময় মুক্তি লাভ করে থাকে বয়সের কারণে স্বাস্থ্যের কারণে বিভিন্ন বিষয় বিবেচনা করে তাকে মৃত্যুর আগে যখন মনে করা হয় যে আর খুব বেশি দিন বাঁচবে না তখন সাজা মৌকুফ করে তাকে জেলখানা থেকে একটা মুক্তি দেওয়া হয় এই ধরনের একটা সিস্টেম আছে না তাই ঠিক খুনি যে ব্যক্তি তার ব্যাপারেও আল্লাহর ফয়সালা সিদ্ধান্ত এইটাই জাহান্নামু খালিদান ফিহা যে খুনে ব্যক্তি চিরকাল তার ঠিকানা জাহান্নামি হবে সে চিরকাল জাহান্নামে থাকা এইটাই তার জন্য আইন তার অপরাধের সাজা আসলে চিরকাল জাহান্নামে থাকায় কিন্তু তার তৌহিদ বিশ্বাসের কারণে সেই সাজাকে কমিয়ে দীর্ঘকাল পর নিজ রহমতে আল্লাহ তালা তাকে হয়তো নাজাদ দিতে পারেন কিন্তু দীর্ঘকাল পর্যন্ত যাবজ্জীবন আসামিপ্রাপ্ত ব্যক্তি যেরকম দীর্ঘকাল পর্যন্ত তার জেলখানায় থাকতে হয় ঠিক খুনি ব্যক্তি দীর্ঘকাল পর্যন্ত জাহান নামে তার নিবাস হওয়ার পর একটা পর্যায়ে একটা পর্যায়ে তার ঠিকানা জান্নাত হতেও পারে কিন্তু সে জান্নাতে আসলেও জাহান নামে দাগ নিয়ে আসবে ঠিকানা কি জাহান নাম ওই দাগ নিয়ে আসবে অনুগ্রহ প্রাপ্ত হিসেবে আসবে মেহমান হিসেবে আসার সুযোগ খুনি ব্যক্তির যারা খুনের মতো জঘন্যতর অপরাধের সাথে জড়িত হয় এইটা তাদের দুই নাম্বার শাস্তি কয় নাম্বার শাস্তি দ্বিতীয় শাস্তি আল্লাহ এই আয়াতের মাঝে তার তৃতীয় শাস্তির আলোচনা করতেছেন ওয়াগাজিব আল্লাহ আলাইহি وغضب الله عليه من يقتل مؤمنا متعمدا যে ব্যক্তি কোন মুমিন আল্লাহ বিশ্বাসী ব্যক্তিকে ইচ্ছাকৃত ভাবে খুন করবে ওয়াগাজিবাল্লাহু আলাইহি তার উপর আল্লাহর গজব পতিত হয় ওয়াগাজিবাল্লাহু আলাইহি তার উপর আল্লাহর গজব সে আল্লাহ তালার গজবের উপযুক্ত হয়ে যায় আর আল্লাহর তরফ থেকে গজব তার প্রতি অবতীর্ণ হয় এই গজবটা এই কথা বলা হয় নাই যে ফিল আখিরা যে আখেরাতে গজব পতিত হবে বলা হয় নাই গজবটাকে বলা হয়েছে ব্যাপক তার উপর আল্লাহর গজব দুনিয়াতেও এই খুনি ব্যক্তির উপর আল্লাহর গজব আখেরাতেও খুনি ব্যক্তির উপর আল্লাহর গন্ধ সে আল্লাহ তালার রেজা আল্লাহর সন্তুষ্টি খুনি ব্যক্তি পাবে খুনি ব্যক্তি দুনিয়াতেও আল্লাহর সন্তুষ্টি পাবে না আখেরাতেও আল্লাহর সন্তুষ্টি খুনি ব্যক্তি পাবে না খুনি ব্যক্তির উপর আল্লাহর গজব এটা হলো তার তৃতীয় শাস্তি খুনি ব্যক্তির চতুর্থ শাস্তির আলোচনা করা হয়েছে যে ব্যক্তি জেনে বুঝে ইচ্ছাকৃত ভাবে কোন মুমিন ব্যক্তিকে হত্যা করে তার শাস্তি হল ওয়ালাহু তার উপর আল্লাহ লানত তার উপর কার লানত আল্লাহর লানত তার উপর আল্লাহর অভিশাপ যতদিন সে দুনিয়াতে বেঁচে থাকে তার উপর আল্লাহর গজব আল্লাহর অভিশাপ বর্ষিত হতে থাকে আর তার মৃত্যুর পরও সে যখন কবরে থাকে তার উপর আল্লাহর গজব অবতীর্ণ হতে থাকে তার উপর আল্লাহর অভিশাপ অবতীর্ণ হতে থাকে পঞ্চম শাস্তি আদালাহম আদাবান আলিমা আদালাহম যে ব্যক্তি জেনে বুঝে কোনো মৌমিন ব্যক্তিকে হত্যা করে তার শাস্তি হল আদালাহম আজাবান আলিমা আল্লাহ তার জন্য পীড়াদায়ক কঠিন শাস্তি এটাকে প্রস্তুত করে রাখছে তার জন্য কঠিন শাস্তি প্রস্তুত হচ্ছে রেডি হচ্ছে একজন মুসলমান যে আসলে সত্যিকার অর্থে পরকালকে বিশ্বাস করে যে এই কথা বিশ্বাস করে মৃত্যুর পর একটা চিরস্থায়ী জীবন পরকালের জীবন আমার সামনে আছে কোরআনে করিমের এই একটি আয়া তার সতর্ক হওয়ার জন্য তার সাবধান হওয়ার জন্য যাচ্ছে কারণ এই এক আয়াতেই তার বদলা তার শাস্তি আল্লাহ ঘোষণা করতেন যে তার শাস্তি জাহান্নাম তার শাস্তি জাহান্নামে তার চিরকাল থাকতে হবে তার শাস্তি তার উপর আল্লাহর গজব তার শাস্তি তার উপর আল্লাহর লানত তার শাস্তি তার জন্য আল্লাহ তালা নিজে কঠিন শাস্তি তৈরি করতেছে খুনি ব্যক্তির ব্যাপারে এই গেল কোরআনে করিমের একটি আয়াত দ্বিতীয় আরেকটা আয়াতের আলোচনা করতেছি সুরে ফুরকানের আটষট্টিতম আয়াত থেকে একাত্তরতম আয়াত পর্যন্ত এই আয়াতগুলোর মাঝে আল্লাহ তালা আল্লাহর বান্দা কারা তাদের গুণাবলী আলোচনা করছে আলোচনার বিষয় হল ওয়াইবাদুর রহমান আল্লাহ আলোচনা করতেছেন আমি আল্লাহ বড় দয়াবান আমার বান্দা হলো তারা আমার বান্দা হওয়ার জন্য এই সমস্ত গুণাবলী অর্জন করতে হবে সেই গুণাবলীর আলোচনা আল্লাহ করতেছেন পরিষ্কারভাবে আল্লাহ তার আলোচনা করতেছেন যে কারা আল্লাহর বান্দা মুসলিম কারা কারা আসলে সত্যিকার অর্থে আল্লাহর বান্দা তাদের আলোচনায় আল্লাহ তালা গুণাবলীর আলোচনা যে করতেছেন সে জায়গায় বলতেছেন যে যারা আমার বান্দা যারা মুসলিম তাদের মাঝে তিনটা গুণ থাকবেন তিনটা কাজ তারা করবেন তিনটা কাজ তারা করবে না করবে না করবে না তিনটা কাজ এই তিনটা কাজ যারা আমার বান্দা যারা আমাকে স্বীকার করে যারা পরকালকে স্বীকার করে তাদের মাঝে এই তিনটা কাজ পাবা না তিনটা কাজ থেকে তারা দূরে থাকবে এর মাঝে প্রথম কাজ আল্লাহ প্রথম কাজ দ্বিতীয় কাজ ওয়ালা ইল্লা বিল হক তৃতীয় কাজ ওয়ালা ইয়াজনুন কয়টা কাজের আলোচনা তিনটা কাজের আলোচনা এই তিনটা কাজ মুসলিম ব্যক্তি করবে না একজন মৌমিন ব্যক্তির মাঝে তিনটা গুণ থাকবে না খুব বোঝার চেষ্টা করে এক নাম্বার গুণ হল তারা আল্লাহর সাথে অন্য কাউকে প্রভু হিসেবে ডাকবে না যারা আল্লাহর বান্দা তারা শুধু আল্লাহকেই প্রভু হিসেবে ডাকে তারা আল্লাহর সাথে অন্য কাউকে নিজেদের প্রভু হিসেবে ডাকে না বুঝে আসতো প্রথম গুণ এটা হলো প্রথম গুণ তারা এমন হবে না তারা রাম কেউ ডাকবে রহমান কেউ ডাকবে যারা এই গুণাবলী যাদের মাঝে যে তারা রাম কেউ ডাকে আবার রহমান কেউ ডাকে কোরআনের পরিষ্কার ঘোষণা তারা আমি আল্লাহর বান্দারা কারণ আল্লাহর বান্দা হওয়ার জন্য শুধুমাত্র আল্লাহকে ডাকা জরুরি যে আমি আল্লাহ বিশ্বাসী আল্লাহতেই বিশ্বাসী এই কথার উপর আসতে আল্লাহর বান্দা শুধু তারা যারা শুধু আল্লাহকেই ডাকে আল্লাহ এটা বলছি এটা হলো আল্লাহর বান্দাদের প্রথম গুণ আল্লাহর বান্দাদের দ্বিতীয় গুণ আল্লাহ বলতেছেন যারা মুসলিম তাদের গুণ হল কোন মুসলিম ব্যক্তি যে আমাকে বিশ্বাস করে যারা আমার বিচারকে বিশ্বাস করে তারা এমন কোন ব্যক্তিকে খুন করতে পারে না যাকে খুন করা আল্লাহ নিজে হারাম করে দিয়েছেন কোন মমিন ব্যক্তি আল্লাহ বলতেছেন যে আমাকে বিশ্বাস করে যে আমার বান্দা সে অপর কোন ব্যক্তিকে খুন করতে পারে না এটাকে বলা হয় নাই মমিনা তারা কোনো মুমিনকে হত্যা করতে পারে না আগের আয়তে বলা হয়েছে কিন্তু এই আয়তে বলা হয়েছে তারা কোনো মানুষকেই হত্যা করতে পারে অর্থ হল ব্যক্তি তারা কোনো ব্যক্তিকে হত্যা করতে পারে না হারম আল্লাহ যার খুনকে হারাম করে দিয়েছেন খুন করতে পারে না এটা হলো আল্লাহর বান্দা হওয়ার জন্য অপরিহার্য দ্বিতীয় গুণ তৃতীয় গুণ ওয়ালায়াজনুন আল্লাহ বলতেছেন যারা আমাকে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে তাদের আরেকটা গুণ হলো তারা জিনা করে না কি করে না জিনা করে না তার বেভিচার করে না জিনা করে না এটা হলো তাদের তৃতীয় গুণ এই তিনটা অপরাধ একটা হইল আল্লাহর সাথে অন্য প্রভু ডাকা অন্য কেউ ক্ষমতার অধিকারী শান্তি দেওয়ার অধিকারী সন্তান দেওয়ার ক্ষমতা সম্পন্ন বিশ্বাস করা এটা এক নাম্বার এটা কোনো মৌমিন ব্যক্তি এটা পারে না এটা করে না দ্বিতীয় কোনো মুমিন ব্যক্তি তার আরেকটা গুণ সে অন্যায় ভাবে অপর কোনো মুমিনকে অপর কোন মুমিনকে সে হত্যা করতে পারে না দ্বিতীয় তৃতীয় সে জিনা করে এই তিন অপরাধী যারা জড়ায় এই তিনটা অপরাধী মুমিন ব্যক্তি জড়ায় না এখন যারা এই তিনটা অপরাধী জড়ায় তাদের ব্যাপারে আল্লাহ ফয়সালা শোনাচ্ছেন এই তিন ধরনের অপরাধে যারা সম্পৃক্ত হয় তারা কেমতের দিন হাসরের ময়দানে গুনাহের গুজা তাদের উপর চেপে বসবে আল্লাহ ফয়সালা শোনাচ্ছেন গুনাহের বুঝা কিসমন শব্দের অর্থে একটা গুণা আর আসামা মানে বহু বছর অসংখ্য গুনার বুঝা তাদের উপর চেপে বসবে তারপর আল্লাহ বলতেছেন তাদেরকে আজাব প্রদান করা হবে শব্দের অর্থ বহু শাস্তি তাদের উপর চাপায় দেওয়া হবে ইউজাব ইউজাব দুই কেউ বলে না একের ডবল কত দুই না দুয়ের ডবল চার ইউজাফ বলা হয় বহু বহু গুণ তাদের শাস্তিকে বৃদ্ধি করে দেওয়া হয় ইউজা আফলাহুল আজাব কোন সংখ্যা না এটা কি কি পরিমাণ তার শাস্তি হবে এটাকে কোনো সংখ্যার দ্বারা আল্লাহ সংখ্যা আলোচনা করেন নাই বলছেন ইউজা আফলাহুল আজাব তাদেরকে তাদের শাস্তিকে বহু বহুগুণ বৃদ্ধি করে দেওয়া হয় ইউজা আফলাহুল আজাব তারপর বলতেছেন আয়াত শেষ হয় নাই আল্লাহ বলতেছেন মোহানা অত্যন্ত লাঞ্ছনাদায়ক অবস্থায় চিরকাল তাদেরকে এ শাস্তির মাঝে থাকতে হবে ইয়াকুলুদ চিরকাল তাদেরকে থাকতে হবে পিহি এই শাস্তির মাঝে মহানা অত্যন্ত লাঞ্ছনাদায়ক অবস্থায় খুব বুঝার ব্যাপার কোরআনে করিমের মাঝে মহান রব্বুল আলমিন এইভাবে বুঝাইছেন দেখেন এই পর্যন্ত খালি শাস্তির আলোচনায় আল্লাহ করছেন পূর্ণ শাস্তির আলোচনা করে আল্লাহ তালা তো রহমান তিনি রহিম তিনি তার বান্দাদেরকে ডাকতেছেন ইল্লামান্তাবা তবে যারা তৌবা করে নেবে ইল্লামান্তাবা তবে যারা নিজ জীবদ্দশাতেই তৌবা করে নেবে নিজ ভুলের জন্য অনুতপ্ত হয়ে তৌবা করে নেবে ও আমানা রাখতেছেন তবে যদি অতীত জিন্দিগিতে বিরার মতো ভয়াবহ অপরাধ তুমি করে থাকো অতীত জিন্দিগিতে যদি শিরিক কুফরের মতো ভয়াবহ অপরাধে তুমি যদি জড়িয়ে যে থাকো অতীত জিন্দিগিতে হত্যা হত্যাকে সমর্থন করার মতো কোন ভয়াবহ অপরাধে তুমি যদি জড়িয়ে যে থাকো চৌবা করে ইমানকে গ্রহণ করে ন্যাক আমলের মাঝে প্রবেশ করো আল্লাহ তালা তুমি যখন ন্যাক আমলে প্রবেশ করবে ন্যাক আমলের উপর জীবনকে গড়ে তুলতে থাকবে আল্লাহ তালা অতীতের তোমার অপরাধগুলোকে ক্ষমা করে সেই অপরাধগুলোকে নেকির দ্বারা তিনি পরিবর্তন করে দেবেন এইভাবে আল্লাহ তালা রাখতে মহান রব্বুল আলমিন তারপর বলতেছেন দেখো আল্লাহ কিন্তু শাস্তি দিতে চান না শাস্তি দেওয়ার জন্য আল্লাহ কোরআনকে কিন্তু তোমাদের শাস্তি দেওয়ার জন্য নাজিল করেন নাই আল্লাহ কোরআন কোরআনের আলোচনাগুলোকে কিন্তু এই জন্য নাজিল করেছেন তোমরা যেন আল্লাহর দয়ার কথা আল্লাহর ক্ষমার কথা তোমরা যেন শুনতে পারো আর যেন ক্ষমা চেয়ে তোমরা চিরদিনের জন্য তোমরা জান্নাতি হতে পারো এই জঘন্যতের শাস্তির আলোচনা করে এই ঘোষণা তোমাদেরকে দেওয়া হচ্ছে না তোমাদের ঠিকানা জাহান্নাম হয়ে গেছে বরং তোমাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে ফিরে আসো ইলা রব্বিক তোমাদের প্রভুর আহ্বানে তোমাদের প্রভুর দাওয়াতে কোরআনে কারিমের সুশীতল ছায়ার নিচে আল্লাহর দেয়া সুন্দর এই জীবন ব্যবস্থা ইসলামের পতাকা তোলে তোমরা ফিরে আসো তোমরা যদি ছেড়ে আসো তোমাদের অতীত গুলোকে মাফ করে নেকির দ্বারা পরিবর্তন করে দাও এইভাবে আল্লাহ ডাক্তার সেই আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে ফিরে আসার আমাদের নিজেদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমাদের সমাজকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আল্লাহ তালার হুকুম আমরা আল্লাহ তালার হুকুমের মাঝে ফিরে আসব এই সিদ্ধান্ত আমাদের সমাজকে নিতে হবে এই সিদ্ধান্ত আমাদের দেশকে নিতে হবে আমাদের রাষ্ট্রকে এই সিদ্ধান্ত নিতে হবে আমরা যদি এই সিদ্ধান্ত নিতে ব্যর্থ হই তাহলে আমাদের এই আচরণ আমাদের এই জঘন্যতম অপরাধ কারণে ক্ষুদার যে গজব আমাদের উপর নাজিল হচ্ছে খুদার যে লানত আমাদের উপর নাজিল হচ্ছে এই লানত এই গজব থেকে কেউ আমরা নিজেদেরকে রক্ষা করতে পারব ফিরে আসতে হবে আমাদের কারণ হত্যা দ্বারা খুদার গজব নেমে আসে হত্যা দ্বারা খুদার লানত নেমে আসে প্রতিপক্ষকে হত্যা করার দ্বারা নিজেকে নিরাপদ করা যায় না প্রতিপক্ষকে হত্যা করার দ্বারা নিজের ভিটে বাড়িকে নিরাপদ করা যায় না প্রতিপক্ষকে হত্যা করার দ্বারা নিজের ব্যবসাকে নিরাপদ করা যায় না প্রতিপক্ষকে হত্যা করার দ্বারা নিজের ক্ষমতাকে নিরাপদ করা যায় না বরং প্রতিপক্ষকে হত্যা করার মাধ্যমে ক্ষুদার গজব আর ক্ষুদার অভিশাপ ক্ষুদার লানত নেমে আসে এটা বুঝতে হবে সেই হত্যার মতো জঘন্যতম অপরাধ এটা ব্যক্তিগত ভাবে সামাজিক ভাবে রাষ্ট্রীয় ভাবে এটা থেকে আমাদেরকে তবা করতে হবে সমাজের সর্বস্তরের লোকদেরকে হত্যার মতো জঘন্যতম অপরাধকে চরম ভাবে ঘৃণা করা শিখতে হবে খুনি মানব সমাজে খুনি জঘন্যতম অপরাধী মানব সমাজে তার বেঁচে থাকারই অধিকার নাই এটা আল্লাহর আইন তাকে মানব সমাজে নেতৃত্বের আসনে আর সম্মানের আসনে তাকে বসানো যাবে হাদিসের মাঝে নবী করিম সাল্লাহ আলহিম এরশাদ করেন আকবরুল কাবাইর শুনে রাখো সবচেয়ে বড় কবিরা গুণা হল আল ইসরা ইসরাকুবিল্লা আল্লাহর সাথে শরিক করা আল ইসরা ইসরাকুবিল্লা আল্লাহর সাথে শরিক করা আল্লাহর নবী আকবরুল কাবাইর ঠিক যেমন শিরিক করা একটা বড় কবিরা গুণা তার সাথে সাথে বলতেছেন ওয়াকাতলুন নাফসি কোন ব্যক্তিকে হত্যা করা এটা শিরিকের পর্যায়েরই কবিরা গুণা সাথে আল্লাহর নবী বলতেছেন ওয়ালিদাইনি পিতা মাতাকে কষ্ট দেওয়া একই ধরনের কবিরা মিথ্যা বলা মিথ্যা সাক্ষী দেয়া এটা একই ধরনের কবিরা গুণা এটা শুধু কবিরা গুণা না বরং শিরিক যেমন ভয়াবহ কবিরা গুণা আর এই সমস্ত কবিরা গুলো একই মাপের কবিরা গুনা অন্য আরেক হাদিস প্যার নবী সাল্লাহ আলহাসাল্লাম বলতেছেন ফুসুক সিবাবুল মুসলিমি কুফরুন সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া ইতালুহু কুফরুন যে কোন মুসলমানের সাথে লড়াই করা কোন মুসলমানকে হত্যা করা এটা তো কুফুরি আল্লাহ নবী বলতে তার জবান হাদিসের ব্যাখ্যায় মহাজুদ্দিন একরাম বলে যে কোন ব্যক্তি যদি কোন মুসলমানকে হত্যা করার পর এটা বলে ঠিকই করছি বেশ করেছি এটা জায়েজ ভুল করেছি এটার স্বীকৃতি যদি তার মাঝে না থাকে যে এদেরকে মেরেছি ঠিক করেছি মুসলমানকে মেরেছি আবার মুসলমানকে মারার পর মুসলমান বলতেছে এটা ঠিকই এদেরকে মেরেই ফেলা উচিত মুসলমানকে মারা হচ্ছে আর মুসলমান বলতেছে যে এদেরকে মেরেই ফেলা উচিত তাহলে এটা এমন অপরাধ হানাফি মাঝহাব সাফি মাঝহাব মালিকি মাঝহাব হাম্বুলি মাঝহাব চারো মাঝহাব আহলে হাদিস এটা আরেকটা মাঝহাব সালাফি অর্থাৎ মুসলমানদের মাঝে যত ধরনের মতবাদ আছে সমস্ত মতবাদের প্রবক্তারা সব ধরনের আলেমরা এই বিষয়ে একমত যে এমন কথা যখন কোন মুসলিম বলবে এই কথা বলার পর সে আর মুসলমান থাকতেই পারে কাফের হয়েছে তাই আমাদেরকে ফিরে আসতে হবে যে সমাজে মানুষের বেঁচে থাকার নিরাপত্তা নেই সেই সমাজের সমৃদ্ধি উন্নতি অগ্রগতি আসতে পারে না সমাজের সবচাইতে বড় উন্নতি সমাজের সবচাইতে বড় অগ্রগতি যে সমাজে মানুষের বেঁচে থাকার অধিকারকে নিশ্চিত করা হয়েছে এবং মানুষ একজন মানুষের প্রথম অধিকার বেঁচে থাকার অধিকার এই অধিকারকে কেউ কেড়ে নিতে পারে না বেঁচে থাকার অধিকার আর প্রত্যেকটা মানুষের এটা সর্বপ্রধান সর্বপ্রথম দায়িত্ব অপরকে বাঁচতে দেয়া এবং আল্লাহ তালার তরফ থেকে এটা আল্লাহর বিধান আল্লাহর তরফ থেকে দেয়া মানুষের উপর জিম্মাদারি যে অপর মানুষ তোমার কথা দ্বারা তোমার আচরণ দ্বারা তাকে কষ্ট দেওয়া যাবে আর তাকে হত্যা করা যাবে মুসলমানের পরিচয় বর্ণনা করা হয়েছে আর মুসলিম এটা হলো মুসলমানদের পরিচয় মান সালিমাল মুসলিম মিন লিসানিহি ওয়াদিহি তার হাত তার জবান দ্বারা অন্য মুসলমান থাকবে নিরাপদ অন্য মুসলমান তার জবান দ্বারা তার হাত দ্বারা আক্রান্ত হবে একটি মুসলমান দ্বারা মুসলমানদের জীবন আক্রান্ত হচ্ছে আর মুসলমানরা এটা কি সমর্থন করতেছে এই ব্যাপারে মুসলমানরা নীরব সম্মতি জ্ঞাপন করছে তাহলে মুসলমানদের মুসলমানিত্ব টিকলো কোথায় থাকলো কোথায় সেই হত্যার মতো জঘন্যতম অপরাধ এটা যেন সামাজিকভাবে আমাদেরকে সোচ্চার হতে হবে প্রত্যেকটা পরিবারের পরিবারের চর্চা হতে হবে যে এই ধরনের ক্ষুদাদ্রোহী আচরণ ক্ষুদাদ্রোহী কাজ যেন আমাদের সমাজের মাঝে না হয় আমাদের সমাজের মাঝে যেন কোনো খুনি না থাকে কোনো হত্যাকারী না থাকে খুনি এবং হত্যাকারীকে এই ধরনের জঘন্যতম অপরাধীদেরকে সামাজিকভাবে চরমভাবে তাদের প্রতি ঘৃণা প্রকাশ করতে হবে আর নিজেদেরকে এই ধরনের জঘন্য অপরাধ থেকে রক্ষা করতে হবে আল্লাহ তালা আমাদের সকলকেই আল্লাহর বিধানকে বুঝা সেই অনুযায়ী নিজেদের জীবনকে গড়ে তোলার তৌফিক দান করুক ও দাওয়ানা আনি আলহামদুলিল্লাহ রবিল